টম থাম্বের অভিযান কাল আগের কথা এক দৈত্য ছিল যার এক লোভী জাদুকরের সঙ্গে গুপ্তধনের ভাগ বাঁটোয়ারা নিয়ে প্রচণ্ড ঝগড়া চলছিল ঝগড়া করতে করতে দৈত্য সেই জাদুকরকে বলল আমি চাইলে তোমাকে বুড়ো আঙুল দিয়ে পিষে ফেলতে পারি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও জাদুকর সেখান থেকে পালিয়ে গেল কিন্তু দূরে থেকেই জঘন্য প্রতিশোধ নেওয়া শুরু করল এই আমি জাদু করলাম তোমার স্ত্রী যে পুত্র জন্ম দিতে চলেছে সে দিন আমার পুরো আঙুলের থেকে বড় হতে পারবে না এই বাচ্চাটা তো একেবারেই দৈত্যের মতো নয় চুপ করো কিন্তু ও আমাদের সন্তান তাই যতই ছোট হোক না কেন টমথাম জন্ম নেবার পর তার বাবা মা একেবারে নাজেহাল হয়ে গেল কখনো ওকে খুঁজে পেত না কারণ ওরা ওকে দেখতেই পেত না আরে ও গেল কোথায় ওহো আস্তে কথা বলো তারা ভয়ে ফিস ফিস করে কথা বলতো যাতে ছেলে তাদের কালা না হয়ে যায় এই যে আমি এখানে বাবা তোমরা তো আমাকে দেখতেই পাও না মন খারাপ করো না বাছা টমথম নিজের বাবা মার থেকে বাগানের ছোট ছোট প্রাণীদের সঙ্গে খেলতে ভালোবাসত কারণ বাবা মা ওর মতো একদমই ছিল না এই যে শামুক তুমি কেমন আছো সে শামুকের পিঠে চড়ে গয়াল পাখিদের সঙ্গে নাচত নিজেই এত ছোট্ট তাই এই ছোট্ট প্রাণীদের জগতে সে মহা আনন্দে থাকত কিন্তু একদিন সে তার ব্যাং বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে একটা পাতার ওপর পড়ে গেল আর অমনি একটা বিশাল পাইক মাছ তাকে টুক করে গিলে ফেললো ইয়ামি mmm, কিন্তু সেই পাইকের ভাগ্যেও বিপদ লেখা ছিল oh, কিছুক্ষণ পরেই সে রাজার জেলেদের ফেলা টোপ গিলে ফেলল আর সোজা পৌঁছে গেল রাজবাড়ির রান্নাঘরে বাবুর্চির ছুরির নিচে এতক্ষণে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিতে পারলাম মাছের পেটে কি বিচ্ছিরি গন্ধ সবাই তো অবাক মাছের পেট থেকে যখন টমথাম বেরিয়ে এলো একেবারে জ্যান্ত একটা খুদে মানুষ কিন্তু ওর এই অভিযানে আর কি কি হবে কে জানে আরে এ আবার কোন অদ্ভুত জিনিস ও আমি টম স্যার টপ খবর ভালো তো এই পুঁচকে ছেলেটাকে নিয়ে আমি এখন কি করি তখন তার মাথায় একটা বুদ্ধি হ্যাঁ, ওকে দেখে রাজামশাই খুব মজা পাবেন ও এত ছোট যে আমি ওকে কেকের মধ্যে ঢুকিয়ে দিতে পারি যখন ও ব্রিজের ওপর দিয়ে কুচকাওয়াজ করলো বিউগেল বাজিয়ে সবাই একেবারে হাঁ হয়ে গেল আশ্চর্য হয়ে গেল ওটা আবার কি এটা কি আসল মনে হচ্ছে কোনো জাদু দেখছি রাজসভায় এমন আশ্চর্য জিনিস কেউ কোনো দিন দেখেনি বাবুর্চির কেরামতি দেখে সবাই খুব হাততালি দিল আর সবচেয়ে জোরে হাততালি দিল স্বয়ং রাজামশাই সত্যি অসাধারণ আশ্চর্য ব্যাপার এই নাও তোমার পুরস্কার রাজা চতুর বাবুর্চিকে এক থলি সোনার মোহর পুরস্কার দিল টম থামের ভাগ্য আরো ভালো আরে টম তুমি তো আমাকে বিখ্যাত করে দিলে বাবুর্চি তাকে রাজার মনোরঞ্জনের কাজে লাগিয়ে দিল এত মান সম্মান পেয়ে সে তো বেজায় খুশি এই যে এই নাও টম এখন থেকে এর পিঠে চেপে ঘুরে বেড়াবে আর আত্মরক্ষার জন্য এটা তোমার তলোয়ার দারুণ উপহার অনেক ধন্যবাদ আর এই নাও রাজকীয় খাবার স্বয়ং রাজা এই খাবার খান ও এ তো দারুণ সুস্বাদু টম ভালো ভালো জিনিস উপহার পেল বদলে তাকে শুধু ভোজসভায় খাবার টেবিলের ওপর দিয়ে কুচকাওয়াজ করতে হবে কাজটা তার ভালোই লাগছিল আপনারা কেমন আছেন স্যার খুব ভালো টম সুন্দর পোশাক টম আনন্দে পাক খায় মহিলা দেখে শিশু দেয় মহাশয়া আপনি একদম পরীর মতো দেখতে মহিলা হেসে লুটিয়ে পড়ে ও টম কি মজাটাই না তুমি করতে পারো আমি ওই টমকে সহ্য করতে পারি না আমার রাজাকে কেড়ে নিয়েছে সে বিউগল বাজাতে বাজাতে অতিথিদের অবাক করে দিয়ে কাপ প্লেট গ্লাসের মধ্যে দিয়ে এগিয়ে গেল শুধু টম থাম জানতে পারল না যে সে একজন শত্রু তৈরি করেছে একটা বেড়াল যে টম আসার আগে পর্যন্ত রাজার খুব প্রিয় ছিল কিন্তু রাজা এখন তাকে ভুলে গেছে হ্যাঁ, আমি তোমায় ছাড়ব না টম এই নবাগত শত্রুকে উচিত শিক্ষা দেবে বলে সে বাগানের টমের ওপর ঝাঁপিয়ে পড়ল পালাও টম প্রাণে বাঁচতে হলে এই প্রাসাদ ছেড়ে পালিয়ে যাও আমার সেটা করার কোনো দরকার নেই হ্যাঁ। টম কিন্তু বেড়ালটাকে দেখে পালিয়ে গেল না বেড়ালটা অবশ্য তাই চেয়েছিল সে তার সোনার পিনটা বার করে সাদা ইঁদুরের পিঠে চেপে চিৎকার করে উঠল আক্রমণ আক্রমণ ও আমার থাবা ছোট্ট তলোয়ারের আঘাতে বেড়াল ল্যাচ তুলে পালিয়ে গেল বেড়াল বুঝল শক্তিতে হবে না দুষ্ট বুদ্ধি দিয়ে ঘায়েল করতে হবে টমের কাছে তলোয়ার আছে কিন্তু আমার আছে বুদ্ধি বুদ্ধি দিয়ে আমি টমকে শেষ করে দেব রাজা যখন সিঁড়ি দিয়ে নামছিল বেড়ালটা গিয়ে তার পায়ে আলতো করে ধাক্কা খেল আর মিয়াও বলে ডেকে উঠল আরে মিনি সাবধানে না রাজা মশাই আপনি সাবধানে থাকুন সতর্ক থাকুন আপনার প্রাণ নেবার চক্রান্ত করা হয়েছে কি বলতে চাইছো কার থেকে সাবধান কোন চক্রান্ত আর তখন সে এক ভয়ানক মিথ্যে কথা বলল টম থাম আপনার খাবারে বিষ লতার পাতা মেশাবে আমি সেদিন দেখলাম ও বাগানে বিষ লতার পাতা ছিঁড়ছিল হ্যাঁ মহারাজ আমি নিজের কানে ওকে বলতে শুনেছি এখন একবার রাজা প্রচুর চেরি খেলে অসহ্য পেটের যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে পড়বে ও কি ভয়ঙ্কর টম আমি ওকে পছন্দ করতাম কিন্তু ও আপনাকে পছন্দ করে বলে মনে হয় না মহারাজ বিষ দিয়ে তাকে মেরে ফেলবে এই ভয়ে রাজা তার প্রহরী পাঠালো টমথামকে ধরে আনতে এক্ষুনি ওকে ধরে আনো <laughs> আমাকে তলোয়ার ফুটিয়ে দিয়েছিল না এবার রাজা তলোয়ার সামলাও রাজামশাই আমাকে ডেকেছিলেন ও মহারাজ দেখুন বেড়াল তার কথার প্রমাণ দিতে সাদা ইঁদুরের পোশাকের নিচ থেকে একটা বিষ লতার পাতা টেনে বার করলো পাতাটা সে নিজেই ওখানে লুকিয়ে রেখেছিল এটা আমার নয় তুমি রাজা মশাইয়ের খাবারে বিষ লতার পাতা মিশিয়ে ওনাকে অসুস্থ করার চক্রান্ত করনি টমথাম এমন হক চুকিয়ে গেল যে বেড়ালের কথার প্রতিবাদ করবে সে ক্ষমতাই তার রইল না ওকে এক্ষুনি বন্দি করা হোক রাজা কোনো কথা না ভেবে সোজা তাকে কারাগারে আটকে রাখার আদেশ দিল কিন্তু এত ছোট তাই ওকে ওরা একটা পেন্ডুলাম ঘড়িতে বন্ধ করে রাখলো ও সবই আমার দুর্ভাগ্য ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কেটে গেল পেন্ডুলাম ধরে সামনে পেছনে দুলে দুলেই টমের সময় কাটে কিন্তু রাত্রিবেলায় একটা মথ তার চোখে পড়ে মথটা ঘরের চারদিকে উড়ে বেড়াচ্ছে ও মত বোন আমাকে এখান থেকে বের করো টম থাম কাঁদে কাঁচের উপর আঘাত করে ও ডিয়ার কে তুমি বাছা আমি টম দয়া করে আমাকে বাঁচাও ওহো আটকে পড়লে সত্যিই খারাপ লাগে আসলে কি হয়েছিল মদটাও এক বিরাট বাক্সের ভেতরে ঘুমিয়ে পড়ায় আটকে পড়েছিল আর সদ্যই সে ছাড়া পেয়েছে তাই টম থামকে দেখে তার দয়া হলো আর তাকে সে মুক্ত করে দিল তুমি এখন বেরোতে পারো ধন্যবাদ তাহলে এখন তুমি কোথায় যাবে জানি না আমার কোথাও যাবার জায়গা নেই চিন্তা করো না তোমাকে আমি প্রজাপতির দেশে নিয়ে যাব সেখানে সবাই ছোট আর সবাই তোমার খেয়াল রাখবে তোমার কোনো বিপদ হবে না সত্যি তোমাকে অনেক ধন্যবাদ আর এই হলো ঘটনা তাই যদি তোমরা প্রজাপতির দেশে যাও সেখানে দেখবে একটা প্রজাপতি মিনার আছে যেটা এই আশ্চর্য অভিযানের পরে টমথাম নিজে বানিয়েছিল